এবং জাহান নামের আজাব থেকে রক্ষা করুন হে আমাদের পালন কর্তা আর তাদেরকে দাখিল করুন চিরকাল বসবাসের জান্নাতে যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন এবং তাদের বাপ দাদা পতি পত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করে তাদেরকে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় এবং আপনি তাদেরকে অমঙ্গল থেকে রক্ষা করুন আপনি যাকে সেদিন অমঙ্গল থেকে রক্ষা করবেন তার প্রতি অনুগ্রহই করবেন এটাই মহা সাফল্য যারা কাফির তাদেরকে উচ্চ স্বরে বলা হবে তোমাদের নিজেদের প্রতি তোমাদের আজকের ক্ষোভ অপেক্ষা আল্লাহর ক্ষোভ অধিক ছিল যখন তোমাদেরকে ইমান আনতে বলা হয়েছিল অতপর তোমরা কুফরি করেছিলে তারা বলবে হে আমাদের পালন কর্তা আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন এবং দুবার জীবন দিয়েছেন এখন আমাদের অপরাধ স্বীকার করছি অতপর এখনো নিষ্কৃতির কোনো উপায় আছে কি তোমাদের এ বিপদ এ কারণে যে যখন এক আল্লাহকে ডাকা হতো তখন তোমরা কাফির হয়ে যেতে আর যখন তার সাথে শরিককে ডাকা হতো তখন তোমরা বিশ্বাস স্থাপন করতে এখন আদেশ তাই যা আল্লাহ করবেন যিনি সর্বোচ্চ মহান هو الذي يريكم آياته وينزل لكم من السماء رزقا وما يتذكر إلا من ينيب তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখান এবং তোমাদের জন্য আকাশ থেকে নাজিল করেন রুজি চিন্তা ভাবনা তারাই করে যারা আল্লাহর দিকে রুজু থাকে অতএব তোমরা আল্লাহকে খাঁটি বিশ্বাস সহকারে ডাকো যদিও কাকিরা তা অপছন্দ করে রফি তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী আরসের মালিক তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা তত্ত্বপূর্ণ বিষয়াদি নাজিল করেন যাতে সে সাক্ষাৎ দিন সম্পর্কে সকলকে সতর্ক করে যেদিন তারা বের হয়ে পড়বে আল্লাহর কাছে তাদের কিছুই গোপন থাকবে না আজ রাজত্ব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 তারা কি দেশ বিদেশ ভ্রমণ করে না যাতে দেখত তাদের পূর্বসূরীদের কি পরিণাম হয়েছে তাদের শক্তি ও কীর্তি পৃথিবীতে এদের অপেক্ষা অধিকতর ছিল অতপর আল্লাহ তাদেরকে তাদের গোনাহের কারণে ধৃত করেছিলেন এবং আল্লাহ থেকে তাদেরকে রক্ষাকারী কেউ হয়নি ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا এর কারণ এই যে তাদের কাছে তাদের রসুলগণ সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করত অতপর তারা কাফির হয়ে যায় তখন আল্লাহ তাদের ধৃত করেন নিশ্চয়ই তিনি শক্তি ঘর কঠোর শাস্তিদাতা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ফাকালু সাহিরুন কাযযাব আমি আমার নিদর্শনাবলী ও স্পষ্ট প্রমাণ সহ মুসাকে প্রেরণ করেছি ফেরাউন হামান ও কারুনের কাছে অতপর তারা বলল সে তো জাদুকর মিথ্যাবাদী অতপর মুসা যখন আমার কাছ থেকে সত্যসহ তাদের কাছে পৌঁছাল তখন তারা বলল যারা তার সঙ্গী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 ব্যক্তি যে তার ইমান গোপন রাখত সে বলল তোমরা কি একজনকে এজন্য হত্যা করবে যে সে বলে আমার পালনকর্তা আল্লাহ অথচ সে তোমাদের পালনকর্তার নিকট থেকে স্পষ্ট প্রমাণ সহ তোমাদের নিকট আগমন করেছে যদি সে মিথ্যাবাদী হয় তবে তার মিথ্যাবাদিতা তার উপরই চাপবে আর যদি সে সত্যবাদী হয় তবে সে যে শাস্তির কথা বলছে তার কিছু না কিছু তোমাদের উপর পড়বেই নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীকে পথ প্রদর্শন করেন না হে আমার কওম আজ এদেশে তোমাদেরই রাজত্ব যে সময় তোমরাই বিচরণ করছ কিন্তু আমাদের আল্লাহ শাস্তি এসে গেলে কে আমাদেরকে সাহায্য করবে ফেরাউন বলল আমি যা বুঝি তোমাদেরকে তাই বোঝাই আর আমি তোমাদেরকে মঙ্গলের পথে দেখাই সে মুমিন ব্যক্তি বলল হে আমার কওম আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায়সমূহের মতোই বিপদ সংকুল দিনের আশঙ্কা করি যেমন কমে নূহ আদ সামুদ ও তাদের পূর্ববর্তীদের অবস্থা হয়েছিল আল্লাহ বান্দাদের প্রতি কোনো জুলুম করার ইচ্ছা করেন না عليكم يوم التناد يوم تولون مدبرين ما لكم من الله من عاصم ومن يضلل الله فما له من هاد হে আমার কওম আমি তোমাদের জন্য প্রচন্ড হাঁক ডাকের দিনের আশঙ্কা করি যেদিন তোমরা পেছনে ফিরে পলায়ন করবে কিন্তু আল্লাহ থেকে তোমাদেরকে রক্ষাকারী কেউ থাকবে না আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথপ্রদর্শক নেই ولقد جاءكم يوسف من قبل بالبينات فما زلتم في شك مما جاءكم به حتى إذا هلك قلتم لن يبعث الله من بعده رسولا كذلك يضل الله من هو مسرف مرتاب ইতিপূর্বে তোমাদের কাছে ইউসুফ সুস্পষ্ট প্রমাণাদি সহ আগমন করেছিল অতপর তোমরা তার আনিত বিষয়ে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 মেরে দেখব মুসার আল্লাহকে বস্তুত আমি তো তাকে মিথ্যাবাদী মনে করি এভাবেই ফেরাউনের কাছে সুশোভিত করা হয়েছিল তার মন্দ কর্মকে এবং সোজা পথ থেকে তাকে বিরত রাখা হয়েছিল ফেরাউনের চক্রান্ত ব্যর্থ হওয়ারই ছিল وقال الذي آمن يا قوم اتبعون أهدكم سبيل الرشاد يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار মুমিন লোকটি বলল হে আমার কওম তোমরা আমার অনুসরণ করো আমি তোমাদেরকে সৎ পথ প্রদর্শন করব হে আমার কওম পার্থিব এ জীবন তো কেবল উপভোগের বস্তু আর পরকাল হচ্ছে স্থায়ী বসবাসের গৃহ من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب যে মন্দ কর্ম করে সে কেবল তার অনুরূপ প্রতিফল পাবে আর যে পুরুষ অথবা নারী মুমিন অবস্থায় সৎকর্ম করে তারাই জান্নাতে প্রবেশ করবে তথায় তাদেরকে বেহিসাব রিজিক দেয়া হবে হে আমার কৌম ব্যাপার কি আমি তোমাদেরকে দাওয়াত দিই মুক্তির দিকে আর তোমরা আমাকে দাওয়াত দাও জাহান নামের দিকে তোমরা আমাকে দাওয়াত দাও যাতে আমি আল্লাহকে অস্বীকার করি এবং তার সাথে শরিক করি এমন বস্তুকে যার কোনো প্রমাণ আমার কাছে নেই আমি তোমাদেরকে দাওয়াত দিই পরাক্রমশালী ক্ষমাশীল আল্লাহর দিকে لا جرم أن ما تدعونني إليه ليس له دعوة في الدنيا ولا في الآخرة وأن مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار এতে সন্দেহ নেই যে তোমরা আমাকে যার দিকে দাওয়াত দাও ইহকালে ও পরকালে তার কোনো দাওয়াত নেই আমাদের প্রত্যাবর্তন আল্লাহর দিকে এবং সীমা লঙ্ঘনকারীরাই জাহান্নামী فستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد আমি তোমাদেরকে যা বলছি তোমরা একদিন তা স্মরণ করবে আমি আমার ব্যাপার আল্লাহর কাছে সমর্পণ করছি নিশ্চয়ই বান্দারা আল্লাহর দৃষ্টিতে রয়েছে فوقاه مكروا وحاق بآل فرعون سوء العذاب অতপর আল্লাহ তাকে তাদের চক্রান্তের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং ফেরাউন গোত্রকে শোচনীয় আজাব গ্রাস করল সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কেয়ামত সংঘটিত হবে সেদিন আদেশ করা হবে ফেরাউন গোত্রকে কঠিনতর আজাবে দাখিল করো وإذ يتحاجون في النار فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا نصيبا من النار যখন তারা জাহান নামে পরস্পর বিতর্ক করবে অতপর দুর্বলেরা অহংকারীদেরকে বলবে আমরা তোমাদের অনুসারী ছিলাম তোমরা এখন জাহান নামের আগুনের কিছু অংশ আমাদের থেকে নিবৃত করবে কি অহংকারীরা বলবে আমরা সবাই তো জাহান নামে আছি আল্লাহ তার বান্দাদের ফয়সালা করে দিয়েছেন وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب যারা জাহান নামে আছে তারা জাহান নামের রক্ষীদেরকে বলবে তোমরা তোমাদের পালনকর্তাকে বলো তিনি যেন আমাদের থেকে একদিনের আজাব লাঘব করে দেন রক্ষীরা বলবে তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদি সহ তোমাদের রসুল আসেননি তারা বলবে হ্যাঁ রক্ষীরা বলবে তবে তোমরাই দোয়া করো বস্তুত কাফিরদের দোয়া নিষ্ফলই হয় আমি সাহায্য করব রসুলগণকে ও মোমিনগণকে পার্থিব জীবনে ও সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিবসে সেদিন জালিমদের ওজোর আপত্তি কোনো উপকারে আসবে না তাদের জন্য থাকবে অভিশাপ এবং তাদের জন্য থাকবে মন্দ গৃহ নিশ্চয়ই আমি মুসাকে হেদায়ত দান করেছিলাম এবং বনি ইসরায়েলকে কিতাবের উত্তরাধিকারী করেছিলাম বুদ্ধিমানদের জন্য উপদেশ ও হেদায়ত স্বরূপ অতএব আপনি সবর করুন নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং সকাল সন্ধ্যায় আপনার পালনকর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করুন صدورهم إلا كبر ما هم ببالغيه فاستعذ بالله إنه هو السميع البصير নিশ্চয়ই যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে তাদের কাছে আগত কোন দলিল ব্যতি রেখে তাদের অন্তরে আছে কেবল আত্মম্ভরিতা যা অর্জনে তারা সফল হবে না অতএব আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি সবকিছু শুনেন সবকিছু দেখেন لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون وما يستوي الأعمى والبصير والذين آمنوا وعملوا الصالحات ولا المسيء قليلا ما تتذكرون মানুষের সৃষ্টি অপেক্ষা নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি কঠিনতর কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না অন্ধ ও চক্ষুষ্মান সমান নয় আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং কুকর্মী তোমরা অল্পই অনুধাবন করে থাকো إن الساعة لآتية لا ريب فيها لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين কেয়ামত অবশ্যই আসবে এতে সন্দেহ নেই কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস স্থাপন করে না তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব যারা আমার ইবাদতে অহংকার করে তারা সত্তরই জাহান নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে الله لتسكنوا فيه والنهار مبصرا إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون তিনি আল্লাহ যিনি রাত্রি সৃষ্টি করেছেন তোমাদের বিশ্রামের জন্য এবং দিবসকে করেছেন দেখার জন্য নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি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 অতএব তাঁকে ডাকো তার খাঁটি ইবাদতের মাধ্যমে